এবং আমাদেরকে আকল দান করেছেন বিবেক বিবেচনা দান করেছেন এবং কোরআনে কারিমে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি কাউকে বাধ্য করবেন না কোন মানুষকে বাধ্য করবেন না জবরদস্তি করবেন না তিনি জান্নার জাহান নামে রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআন নাজল করে আম্বিয়া কেরাম আলাই সালামকে পাঠিয়ে আম্বে কেরাম এখন আর নেই তো অরসাতুল আম্বিয়া রয়ে তারা কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন অপরদিকে প্রত্যেকটা মানুষকে বিবেক দান করেছেন জ্ঞান দান করেছেন তোমাকে রাস্তা দেখা হলো জ্ঞানও দেওয়া হয়েছে তোমার জ্ঞান বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে নিজ দায়িত্বে জান্নাতের রাস্তায় চলো তো তুমি কামিয়াব আর তুমি নিজে তোমার জ্ঞানের বিরোধিতা করে অলক রাস্তায় চলো জাহান নামের রাস্তায় চলো এর জন্য তুমি আর কাউকে দোষী সাব্যস্ত করো না তুমি নিজেই এর জন্য দোষী এই সব কথা কোরআন কারিমে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কাজেই আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর গোলাম হিসেবে আমাদের দায়িত্ব সবচেয়ে গুরু দায়িত্ব যে আল্লাহ তালা আপনাকে আমাকে কি দায়িত্ব দিয়েছে কি কাজ করলে তার গোলামি করা হবে তার দাসত্ব হবে ওটা জানা ওই অনুযায়ী চলা যাতে দুনিয়াও শান্তিদায়ক হয় তো আমরা কামিয়াব হইতে পারি আমি বারবার বলেছি যে আখরা হল আসল আখরা হল আসল দুনিয়াটা তাদের ছায়া যে আখরাতকে সুন্দর করবে জান্নাতের রাস্তায় চলবে অবশ্যই অবশ্যই তার দুনিয়ার জীবন শান্তির জীবন হয়ে যাবে সুখের জীবন হয়ে যাবে সুখ শান্তি আল্লাহ দান করেন মানুষের কলবের মধ্যে দান করেন এটা বিল্ডিং এর মধ্যে রাখেন নাই এটা চিজ আসবাবের মধ্যে রাখেন নাই গাড়ি বাড়ির মধ্যে রাখেন নাই যারা ওর মধ্যে দেখতেছে তারা ওই মরুভূমিতে যে দেখা যায় পানি দেখা যায় পানি ওর পিছনে দৌড়ায় এরকম দৌড়ে মরুভূমির দরকার নেই আমাদের দেশে যে পিস ঢালা রাস্তা আছে ওটাও দেখা যায় যখন সূর্যের আলো পড়ে দুপুরে দূরত্বে কালকে পড়ে মনে হবে সামনে পানি রাস্তার উপরে অনেক পানি যত আগাবেন দেখবেন যে পানি নেই এর পিছনে দৌড়ানো হয় গলত ভুল তার চোখ ভুল দেখতেছে তো গাড়ি বাড়ির মধ্যে পয়সার মধ্যে যারা কামিয়াবি দেখতেছে তারা ভুল দেখতেছে এদের চোখ এদেরকে ধোকা দিচ্ছে এই জন্য বুদ্ধিমান তাকে বলা হবে যে আল্লাহর কথাটা বিশ্বাস করবে আল্লাহ কোরআনা বলে দিয়েছেন على بذكر الله تطمئن القلوب আমার হুকুম মান্য করার ترى তোমাদের تدل المتعب আমি শান্তি পায়দা শান্তি কোথায় পয়দা করবে তাও বলে দিতেন কিসের দ্বারা পয়দা করবেন তাও বলে দিতেন এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে পয়সার মধ্যে শান্তি খুঁজা বড় বড় পোস্টের মধ্যে শান্তি খোঁজা এটা ধোকা এই ধোকার মধ্যে যারা পড়ছে এটা বিপদগ্রস্ত হচ্ছে দুনিয়াতে আল্লাহ আমাকে হেফাজত এই জন্য আমি আল্লাহর গোলামি কিভাবে করতে হবে তার একটা মেইন জিনিস হল নামাজ আমি বারবার বলেছি ইমানটা একবার আনতে হয় হস্ত জীবনে একবার বড় রোজার জাকাত তো বছরে একবার কিছু আছে জীবনে একবার ইমান আর হজ জীবনে একবার একবার ইমান আনলেন হয়ে গেল প্রত্যেকদিন ইমান আনতে বলে না একবার ইমান আনে ওর বলে তাই থাকতে হবে মৃত্যু পর্যন্ত এই ইমান আর হজ জীবনে একবার রোজার জাকাত বছরে একবার থাকলো কি থাকলো না এটা সবচেয়ে বড় ইবাদত এই ইবাদত ডেলি পাঁচবার করতে হয় পাঁচবার করতে এবং এই ইবাদত করতে আল্লাহ তালা সব ইবাদতকে ঢুকাই দেবে রোজা বলেন জাকাত বলেন হজ বলেন সব এর মধ্যে জিকির বলেন কোরআন তেলাওয়াত বলেন এতে কাপ বলেন তন্ত্রী তাহালিল বলেন সব এর মধ্যে ঢুকাই দিচ্ছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন নামাজ সুন্দর করল সব ইবাদতকে সুন্দর করে নেবে নামাজে বরবাদ করল তোমরা দিনই বরবাদ হয়ে গেল নামাজের মধ্যে জাকাত জাকাত মানে আল্লাহ রাস্তায় মাল খরচ করা নামাজ তো মসজিদে পড়তে হয় মসজিদে জামাতের সাথে পড়া পুরুষের জন্য অজিব পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ পড়া ওয়াজিব কোন কোন মাধ্যমে ফরজ ফরজ আমাদের মাধ্যমে ওয়াজিব মসজিদ আসিতে পড়বেন তো মসজিদ বানাইতে হবে না মসজিদ অটোমেটিক হয়ে যাবে কলেজে গেলে মুসলমানদের পয়সা খরচ করতে হবে এই আল্লাহ রাস্তায় পয়সা খরচ করলে এটা নামে তো দেখা আল্লাহ রাস্তায় পয়সা খরচ করলেন এটার নামে দেখা গত সময় বলছিলাম সতর টাকার মশলা সতর ডাকতে হবে তো সতর ডাকতে গেলে কিন্তু লেবাস কিনতে হবে লেবাস কিনতে গেলে পয়সা লাগবে এই তো আল্লাহ রাস্তায় খরচ করবে তো নামাজের দেখা নামাজে হজ আছে হজ বাইতুল্লাহকে কেন্দ্র করে করতে হয় নামাজ বাইতুল্লাহ থেকে ফিরে পড়ছে নামাজে কোরআন তেলাওয়াত আছে কোরআন পড়তে হয় না কোরআন শরীফে পড়তে হয় না কোরআন তেলাওয়াত আছে নামাজের জিকির তসবি তাহলিল আছে দুপুর সিদ্ধান্তে পড়তে হয় সব আল্লাহর জিকির তসবি তাহলিল নামাজের মধ্যে রোজা আছে রোজায় খাওয়া নিষেধ নামাজের মধ্যে খাওয়া নিষেধ নামাজে খাইলে নামাজ ভেঙে দেবে নামাজের মধ্যে এতেকার আছে এতেকার হাঁটাহাঁটি করা যায় বাইরে যায় নামাজও হাঁটাহাঁটি করা যায় দাঁড়ায় থাকে আমি বারবার বলেছি সমস্ত বাজারকে আল্লাহ তারা নামাজের মধ্যে ঢুকাই দিচ্ছে এইটাকে সুন্দর করতে হবে একটা ডেলি পাঁচবার অন্যগুলো জীবনে একবার বছরে একবার আচ্ছা প্রত্যেক দিন পাঁচবার আর এক দৃষ্টি হলো দৃষ্টিভঙ্গি হলো সব ইবাদত এর মধ্যে ঢোকাল তাহলে আমাদের পুরা শক্তি দায় করতে হবে নামাজকে সুন্দর করার জন্য এই জন্য গত কয়েক জমাতে নামাজের আগে কিন্তু শর্ত আছে যেগুলো ফরজ নামাজ শুরু করার আগে কিন্তু শর্ত আছে যেগুলো ফরজ আমি আল্লাহর মেহরবানিতে প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে আপনাদের মধ্যে আরোপ করেছে ব্যাখ্যা সহকারে যেমন শরীর পাক করতে হবে কেন কাপড় পাক করতে হবে কেন যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গায় পাক থাকতে হবে তারপর তৈরি ইয়ে। সতর থাকতে হবে হ্যাঁ? নিয়ত কত সময় নিয়তের কথা বলেছি যে এই আরবি নিয়ত করতে যায় কত বিপদে মানুষ করতে অথচ শরিয়াত বলে নেই শরিয়ত কাউকে বলে নাই যে নিয়ত আরবিতে করতে হবে বা আরবিতে করলে এখনো সব হবে এ কথাও বলা হয় বাংলায় করেন ইংরেজিতে করেন ইংরেজিতে নিয়ত করেন উর্দুতে করেন আর যারা আরবি ধারেন করেন কিন্তু নাওয়াই তো ওগুলো না আরবিতে করতে হলে কিভাবে তা বলছিলাম আমি আল্লাহ জুমা নিয়েছে আল্লাহ জুমা হ্যাঁ বিহাদ আল ইমাম এইভাবে আল্লাহ উরিদু সালাত জহর আল্লাহ উরিদ এটা আরবি এগুলো বলা হয়ে গেছে ছয়টা আমার মনে পড়ছে ছয়টা বলা হয়ে গেছে শরীর পাক কাপড় পাক জায়গা পাক সতর ঢাকা অপ্রচিনা ইয়েস করা এই ছয়টা হয়ে গেছে আর একটা মাত্র বাকি রয়ে গেছে কোনটা কেবলামুখী হয়ে পড়তে হবে গত জয় বলছিলাম এটা একটা আলাদা একটা শর্ত আলাদা একটা ফরণ অনেকে না জানে এই নিয়ে নিয়তের মধ্যে ঢুকাই দিচ্ছে কিবলামুখী হওয়ার আলাদা ফরজ এই ফরসটা কোথায় ঢুকাইছে নিয়তের মধ্যে ঢুকাই দেবে মনে হবে না কিন্তু সমস্যা এই কেউ কেবলা মুখীটা ঢুকাই দিল আরেকজন আছে অক্ত ঢুকাই দিল আরেকজন আছে সতর টাকা ঢুকাই দিল নিয়ে তেমনি লম্বা করে ফেলছে এই নিয়ে করতে করতে আর আঘাত পাওয়া যায় না রুকু পাওয়া যায় না নিয়ে আরো লম্বা হয়ে গেছে এই জন্য ভালো ওটা আলাদা কিবলামুখী হয়ে গেছে মুখে বলার জিনিস তো আলহামদুলিল্লাহ আজকে কিবলামুখী যারা নিয়েছে বলার দরকার নেই এই কেবলামুখী হওয়ার মাত্রা আজকে বলা হয়েছে এটা একটা ফরজ এটা একটা ভিন্ন ফরজ তো কেবলামুখী হওয়ার আয়াত করেছি فولي وجهك شطر المسجد الحرام فحيثما كنتم আল্লাহ বলতেছে যেখানে থাকো বাড়িতে থাকো আর সফরে থাকো ফরজ নামাজ পড়ো আর সুন্দর নামাজ পড়ো যেখানে থাকো আর যে নামাজ পড়ো যেখানে থাকো যে নামাজ পড়ো নামাজের সময় তোমার চেহারাকে হ্যাঁ, বাইতুল্লাহ থেকে করে ফেলো আল্লাহ তালা কোরআন কারিদের প্রথম দ্বিতীয় পাড়ার প্রথম শাখার অর্ধেক দ্বিতীয় পাড়ার প্রথম পৃষ্ঠার অর্ধেক আর দ্বিতীয় পৃষ্ঠার অর্ধেক দুই অর্ধেক মিলে এক ছাপা এক পৃষ্ঠার মতো খালি এই বসলে করছেন দ্বিতীয় পাড়ার প্রথম পৃষ্ঠার অর্ধেক আর দ্বিতীয় পৃষ্ঠার অর্ধেক কেবলামুখী হইতে হবে এর মতলব কি প্রেক্ষিতে আয়াত নাজল হয়েছিল কি প্রেক্ষিতে আয়াত নাজল হয়েছিল মদিনায় যাওয়ার পরে ষোলো সতেরো মাস নবী সাল্লা সাল্লাম বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন মদিনা থেকে বাইতুল্লাহ হল দক্ষিণে মদিনার থেকে বাইতুল্লাহ শরীফ কোন দিকে দক্ষিণ আর বাইতুল মুকাদ্দাস কোন দিকে উত্তরে মদিনাটা হলো মাঝে মদিনা থেকে বাইতুল্লাহ মক্কা শরীফ কোন দিকে দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস সামদেশে জায়গা ওটা কোন দিকে উত্তরে মক্কা তো তিনি একটা কাজ করতেন বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পাশে দাঁড়াতে উত্তর দিকে মুখ করে বায়তুল্লাহ শরীফের দক্ষিণ পাশে দাঁড়াতেন কোন দিকে মুখ করে উত্তর দিকে তো দুটোই কি হয়ে যেত বায়তুল্লাহ সামনে বাইতুল মোকাদ্দাস সামনে দুটো সামনে হয়ে কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহর পক্ষ তো হুকুম আছে গেল আপনি বাইতুল মুকাদ্দাসের দিক ফিরে নামাজ পড়ে আর এইখানে তো দুটা মেলানোর কোন সুরত নেই এখানে দুটা মিলায় বাইতুল্লাহ ঠিক রাখবে বাইতুল মক্কাতা তো ঠিক রাখবে এর কোন ব্যবস্থা কাজেই অগাত্তা ওটাকে উত্তর দিক ফিরে ষোলো সতেরো মাস নামাজ এটা একটা কারণও ছিল মদিনাতে এহুদ ছিল কিছু খ্রিস্টানও ছিল ওদেরকে ওদের কিবলা আবার ওই ওদিকে ইহুদদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কেবলা ছিল বাইতুল লাহাব ওটা বাইতুল মুকাদ্দাসের উত্তর পূব পাশে বাইতুল মুকাদ্দাসের পূব পাশে কাছাকাছি দুর্গা কিন্তু মদিনাতে দুর্গা কোন দিকে হয় উত্তর দিকে এই দুই গ্রুপকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ইসলামের সাথে তোমাদের তোমাদের ধর্মের সাথে অনেকটা মিল আছে আল্লাহ এই হুকুম দিচ্ছিলেন আল্লাহ হুকুমের কারণে ষোলো সতেরো মাস পর্যন্ত নবী আলাহাল্লাম উত্তর দিক থেকে নামাজ পড়ছে কিন্তু হুজুরের দিনটা ফটফট করত কোন দিক থেকে নামাজ পড়ার জন্য হ্যাঁ দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যেদিকে কি আছে বাইতুল্লাহ শরীফ আছে আমরা বাইতুল্লাহ শরীফ থেকে পূবে এটা আমরা প্রশ্নের পড়ি যেহেতু এটা হল দুনিয়ার প্রথম ঘর দুনিয়ার প্রথম ঘর হল বাইতুল্লাহ শরীফ এবং ওনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কোরআনে ওনাকে আমাদের নবীর পিতা বলা হয়েছে আমাদেরও পিতা বলা হয়েছে ইব্রাহিম খলিল্লাহ কোরআনে বলা হয়েছে আমাদেরকে মুসলমান নাম তিনি দিয়ে গেছেন কোথাও সেটা বলা হয়েছে হুয়া তোমাদের পিতা তোমাদের নামটা দিয়ে গেছেন কোরআন বলছে সতেরো নম্বর পাড়া শেষ পৃষ্ঠার শেষ আয়াত তো তাই নবী আলাহ সালামকে জিজ্ঞেস করার হুজুর আমরা কোরবানি কেন করবো তাহলে কেন করবো মিল্লাতা সুন্নত আমি তুমি ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের শূন্য দেখা উনি ছেলেকে কোরবানি করতে গেছিল আল্লাহ ঠিক আছে পরীক্ষা হয়ে গেছে ছেলে আল্লাহ দুম্বা করো তো দুম্বা করো কিন্তু কথাটা কি তোমাদের পিতা ইব্রাহিমের সন্ন্যতে রাখে আল্লাহ ইব্রাহিম খলিল্লাহ এই ওনার ছেলে ইসমাইলকে নিয়ে এই কাবাসরের দ্বিতীয়বার তৈরি করছিলেন ওনার কিবলা এটা ছিল এই জন্য হুজুরের দিলে চাইত যে এদিকে কি করব ফিরে একবার উনি একজন আনসারি মারা গেছেন মদিনাতে তো তার আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে গেছেন ওই মহাল্লা তো সান্ত্বনা দিতে গেলে বনু হারেসা কবিলা ওখানে জোহরের টাইম হয়ে গেছে জোহরের টাইম হয়ে গেলে ওনার যে নিজস্ব মসজিদ যেটা বানাইছেন যারা মসজিদে নবী বলে ওখানে ফিরে আসতে গেলে জামাতের টাইম দেরি হয়ে যায় তো ওইখানে মহল্লা বস্তিতে কি বললেন জোহরের নামাজ শুরু করেন দুই রেখাত পড়া হয়েছে দুই রেখাত পড়া হয়েছে উত্তর দিকে ফিরে এর মধ্যে হাত নাজল হয়ে গেল হাত নাজল হয়ে গেল আপনার দিলের তামান্না আপনার দিলের আয়াত আল্লাহ তালা উপলব্ধি করতে চাই কাজেই আপনার মনের ভিতরে যে চাহিদা আল্লাহ তালা পুরা করে দিলেন তাহলে আপনি আপনার চেহারাকে বাইতুল্লাহকে ঘুরাই দিলেন উনি তো উত্তর দিকে আগে বাড়িয়েছিলেন কাতারে ফাঁদতে ফাঁদতে এসে উনি কোন থেকে আগে আগে চলে আসবে দক্ষিণ দিকে চলে আসবেন মানে খালি হলে ঘুরে দাঁড়ালে তো কার হবে ঘুরে দাঁড়াইলে দিক চেহারা হবে কিন্তু ইমাম হয়ে যাবে কোথায় সবার পিছনে তা তো হবে যদি সামনে চলে আসে আইসা দক্ষিণমুখী হয়ে বাকি চলে গেছে পড়ে যে কারণে ওই মসজিদের নাম হয়ে গেল মসজিদে কিবলা তাইম মসজিদে কিবলা তুল মানে এক কিবলা কিবলা তাইন বসন দুই কিবলা এই মসজিদে জোহরের নামাজের মধ্যে কিবলা পরিবর্তনের আজ নাজ নামাজের মধ্যে নবী আলাইসাল্লাম সহ ঘুরে গেছে আল্লাহ সেখান থেকে কিল্লা মন্দির হয়ে গেল পৃথিবীর যে যেখানে থাকুক তাকে ফিরে কি করতে হবে নামাজ পড়তে হবে ইচ্ছা করে চাইলে বুঝে এই খরচ খরচ করলে তার নামাজ হবে এই ব্যাপারে মাসলা এই যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ দেখতে পাইছে বাইতুল্লাহ এত কাছে যে তিনি বাইতুল্লাহ শরীফ দেখতে পাইতেছেন তার জন্য কেবলা হল একদম বাইতুল্লাহমুখী হওয়া বাইতুল্লাহ কোন না কোন অংশ যেন তার সামনে পড়ে এই ছাড়া তার নামাজ হবে না দায়িত্ব লোক এত কাছে নামাজ পড়তেছে বা আশেপাশে নামাজ পড়তেছে যে বাইতুল্লাহ তার নজর আসছে তাহলে বাইতুল্লাহর কোন অংশ তার সামনে বরাবর হয়েছে আমাদের কোন কোনো অংশ তার সামনে নেই তার কিনা বরাবর নেই ওই ব্যক্তির নামাজ হবে তো যে দেখতেছে তার জন্য এই হলো আল্লাহ আজকে দেখতে পাইতেছে না বিভিন্ন বিল্ডিং এর কারণে দূরের কারণে দেখতে পাইতেছে না তার জন্য বাচ্চা হল বাইতুল্লাহ তার থেকে কোন দিকে বাইতুল্লাহ তার থেকে কোন দিকে সেই দিকে ফিরেছেন আওয়াজ করবে আমরা যেহেতু বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে আমরা পশ্চিম দিকে ফিরে পড়বো আবার যারা পশ্চিম দিকে আছে বাইতুল্লাহ থেকে দক্ষিণ আমেরিকা এরা বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে আছে এরা পূর্ব দিকে পড়বে মদিনাওয়ালারা দক্ষিণ দিকে পড়বে ইয়ামান ইয়ামানওয়ালারা উত্তর দিকে পড়বে মাইয়েরকেও ওইভাবে কবর শোয়া হবে ওইভাবে কবর শোয়া হবে সব আমাদের তো যেদিকে থাকুক মাইয়েটার চেহারা কেনার জন্য কেবলার দিকে হয় মাইয়েটার চেহারা কেনা যেন কেবলার দিকে হয় তো খেয়াল রেখে ওইভাবে মোদাকে কবর রাখতে হবে আবার পেশাব পায়খানার সময় ওই মশলা বাইতুল্লাহ যেন সামনে না পড়ে পিছনে না পড়ে এমনভাবে বসবে সামনে যেন না হয় পিছনে যেন না হয় তো মোটামুটি হবে সাহেব এরকম কি হলে পাওয়া যাবে কয় রকম কারোর জন্য পশ্চিম দিকে কারোর জন্য পূব দিকে কারোর জন্য দক্ষিণ দিকে কারোর জন্য উত্তর দিকে আরো চারটে পাওয়া যায় চার দিকের চারটে কোন আছে না চারদিকে চারটে কোন আছে কিনা ওই কোণে যারা বসবাস করে তারা বিপরীত কোণের দিকে মুখ করে নেওয়ার পর উদাহরণস্বরূপ পূর্ব উত্তর কোণে কিছু লোক বাস করে ধরেন Russia Mongolia Azerbaijan Armenia Kazakhstan Uzbekistan এসব এলাকা তারা কোন দিকে পড়বে বাইতুল্লাহ থেকে পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ কোন বারবার তারা নামাজ পড়বে এবং ওইভাবে তারা মোলদামেশ হবে বাকি তিন কোনা এখন আপনি বুঝে পাবেন প্রত্যেকে তার বিপরীত দিকে প্রত্যেকে তার বিপরীত দিকে এই দিক আবার কিভাবে বের করবেন এর জন্য ওলামারা মশলা মশলা বার করছেন দিক আমার থেকে বাইতুল্লাহ কোন দিকে হুবহু কোন দিকে কেমন বুঝবো মেয়েতে এবং জুলাইতে দুটা দিন আছে মেয়েতে একটা দিন আছে আর জুলাইতে একটা দিন আছে এই দুই তারিখে সূর্য যে চলে পূব দিক যে পশ্চিম দিকে যায় মক্কা শরীফ যখন দুপুর হবে সূর্যটা বাইতুল্লাহ ছাদের উপর থাকে এই দুটো তারিখ কারণ সূর্য শীতকালে দক্ষিণ মেরু থেকে আস্তে আস্তে আগায় উত্তর মেরুর দিকে বিষুব রেখা থেকে একুশ ডিগ্রি দক্ষিণে থাকে শীতকাল শীতকাল এটাকে বলা হয় মকর ক্রান্তি ওখান থেকে আস্তে আস্তে উত্তর দিকে আগাইতে থাকে এই আগাইতে আগাইতে জুনের একটু আগে বাইতুল্লাহ ছাদের উপর দিয়ে যায় জুনে তো একদম বাইতুল্লাহ পার হয়ে আর উত্তর দিকটা সূর্য চলে গেল দক্ষিণ দিক শীতকালে সূর্য দক্ষিণ দিক যায় জুনে এসে কি হয় একদম বিষুব রেখা থেকে বিষুব রেখা থেকে একুশ ডিগ্রি উত্তরে তার থেকে আর উত্তরে সূর্য যাবে না ওকে পশ্চিম দিকে যায় তো দায়িত্ব লাগে উত্তর পাঁচটা চলে যায় আবার জুনের পরে সূর্য পদ্ধতিতে প্রত্যেক দিকে একটু সরে প্রত্যেক সরে জুনের পরে আবার দক্ষিণ দিক সরে কোন দুই দিন এক জায়গাতে উঠতেছে আজকে দেখা চলবে কালকে আসতে সরবে আসতে সরবে আসতে সরবে পরপর দুই দিন যদি এক বরাবর উঠত তাহলে ওই এলাকার মাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ করবেন না প্রত্যেক দিন করতেছে তো আবার দক্ষিণ দিক দেখবে আবার যখন দক্ষিণ দিকে সরতে আরম্ভ করবে তখন জুলাই তোমার একদিন কি বাইতুল্লাহ সাদার উপর দিতে দেখেন এরকম করতে করতে আমার শীত এসে গেল পুরা দক্ষিণে চলে গেল পুরা দক্ষিণে চলে গেল বিশ্ব রাখা রাখা রাখা থেকে একুশ দিন দেখ দক্ষিণে চলে গেল আল্লাহ ওই দুই দিন মক্কা শরীফে যখন নাকি বাইতুল্লার উপরে সূর্য থাকবে ওই সময় আমাদের দেশের থেকে ওখানে ডিফারেন্স কত মোটামুটি ধরেন তিন ঘন্টা ডিফারেন্স তো ওইখানে দুপুর হয় কটায় আমাদের থেকে তিন ঘন্টা পরে আমাদের থেকে তিন ঘন্টা পরে ওখানে কি হয় দুপুর আমাদের বারোটা হলে সেখানে তিন বারোটার সময় আপনি একটা জিনিস খাড়া করবে আমাদের দেশে তিনটার সময় ওই দুই তারিখে মে তারিখ আর জুলাই তারিখ খাড়া করবে সব দিক জন্য সমান থাকে সুতা ধরবে আগা ধরা বলতে দেখার না থাকে একদম সুতা করে দেখবেন এ ছায়াটা কোন দিকে যায় এ ছায়াটা পূর্ব দিক যাবে পূর্ব দিক গেলে সূর্য হল বাইতুল্লাহ সাথে সূর্য কোথায় বাইতুল্লাহ সাথে আর বাংলাদেশটা একটা কিন্তু খাড়া করছে হ্যাঁ তিনটার দিকে তো ছায়া গেল কোন দিকে ওই ছায়াটা তারা কি বোঝা গেল বাইতুল্লাহ আমাদের কোন দিকে দেখো কোনো মদিনাল্লাহ খারাপ করো মদিনার লোকেরা তারা যেটা লাঠি খাড়া করে ওই তারিখে তাদের লাঠি ছায়া যাবে কোন দিকে উত্তর দিকে এমন ওলা লাঠি খাড়া করলে ওই দুই তারিখে তাদের লাঠি ছায়া যাবে কোন দিকে দক্ষিণ দিক এইভাবে হুবহু বাইতুল্লাহ কোন দিকে এই দুই তারিখে কেউ বের করতে চাইলে বের করতে পারবে কিতাবি ফর্মুলা দিয়ে পারব না তাহলে হুবহ কেবলা বের করা গেল আমাদের দূর দেশে তো দায়িত্ব দিক বের করা গেল ওই দিক ধরে নামাজ পড়তে হবে এই দুই তারিখে হুবহ বাইতুল্লাহটা কোন দিকে এটা বের হয়ে গেল এখন আমরা ওই দিক থেকে কি করবো নামাজ পড়বো আমাদের ফরজ আদায় হয়ে গেল কিবলামুখী হওয়া যে ফরজ এই ফরজ কি হয়ে গেল আদায় হয়ে গেল আল্লাহ তারা দিনকে সহজ করেছেন আস্থান করেছেন খুব সহজ করেছেন কাজে যদি কিছু এদিক ওদিক হয়ে যায় একটু একটু হুমো হয়েছে হলো না একটু ডাইনে হলো একটু বায়ে হলো তাতে নামাজ হবে কিনা এই ব্যাপারে কিতাবে যা লিখছে জ্যামিতির যে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রির অর্ধেক হলো পাঁচচল্লিশ ডিগ্রি মূল কিবলা থেকে যে কোনো দিকে পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত যদি কারো চেহারা কিনা ঘুরে যায় পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত ডাইনে বামে দুটো দিকে পাঁচচল্লিশ ডাইনে পাঁচচল্লিশ বায়ে পাঁচচল্লিশ তো সেই ব্যক্তির নামাজ তাই হয়ে যায় ডাইনে পাঁচচল্লিশ ডিগ্রি তার চেহারা ঘুরে গেছে বা বায় পাঁচচল্লিশ ডিগ্রি মূল কেবলার থেকে চেহারা ঘুরে গেছে এই পর্যন্ত নামাজ হবে আল্লাহ বান্দার নামাজকে ধরে রাখার জন্য এতটুক পর্যন্ত থাকছে সে কেবলার দিকে আছে আল্লাহ দিক করছে হুবহ কেবলা বলেন হুবহ কেবলা কেবলা বরাবর কথা বলেন নাই বলছে কেবলার দিকে দুনো দিকে পাঁচতলের ডিগ্রি পর্যন্ত থাকলে দিক ঠিক থাকে এতে বেশি ঘুরে গেলে সে আর দিক চলে যায় কিবলার দিকে আর থাকে না তখন আর তার নামাজ হবে না তো শহরে অনেক সময় জায়গার পজিশন এরকম হয় হুব মসজিদ করা যায় না তাহলে মসজিদের কাতার অনেক কম হয়ে যায় হুব পছন্দ করতে গেলে জায়গার পজিশনের কারণে কাতার অনেক কম হয়ে যায় সেখানে তারা কাতারের সংখ্যা বাড়ানোর জন্য হুবো পশ্চিমে না করে একটু ঘুরাই দিতে পারবে কিন্তু পাঁচচল্লিশ ডিগ্রির মধ্যে থাকতে হবে পাঁচচল্লিশ ডিগ্রির মধ্যে থাকতে হবে একদম কড়ায় গ্রান্তিত করার জন্য আল্লাহ তালা কড়াকড়ি করেন নাই বাধ্যতামূলক করেন নাই এই জন্য বাঁকা হলে বলবেন না হ্যাঁ নামাজ হয়নি আপনার চেহারা পুরা কিংবা হয় নাই আপনার নামাজ হয় নাই বলবেন না কারণ উভয় দিকে তো পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত আল্লাহ মাফ করে রাখছে আপনি আগে ফতোয়া দিয়ে দিলেন যার নামাজ তিনি কবল করতেছে আপনি বাতিল করতেছেন যার নামাজ তিনি কবল করলেন আপনি বাতিল করে দিলেন আপনার পাকড়াও হবে তোমাকে মাপ রেখে দিতে আমার নামাজ আমি তো ভালো বুঝি ওটা কবল করতে হবে না করতে হবে এই হল কিবলার বদলা যে দেখা গেলে কিবলা নাক বরাবর হবে দেখা না হলে গেলে কিবলার দিকে আর যখন ডাইরে বামে মানে পাঁচচল্লিশ ডিগ্রি ভিতর থাকবেন আপনি তো কি হলো কিবলার দিক হয়ে কিবলার দিক হয়ে এখন একটা প্রশ্ন থেকে যায় তাহলে প্লেনে সফর চান বা অন্ধকার আসতে বরিশালের স্টিমারে সফর করতেছেন এখন আপনি কেমনে কিবলা ঠিক করবেন আর ওই স্টিমারে যারা আছে একটাও নামাজও পড়ে না আর এক কোন দিকে দেখতেছে স্টিমার তাও পেতে পারে এখন আপনার কি হাসন হবে কেমনে নামাজ পড়বে জিজ্ঞাসা করে একটা লোক পাইলেন না যে আপনাকে সঠিক তথ্য দিতে পারে যে প্লেনটা বা স্টিমারটা এখন কোন দিক দেখবে তাহলে আপনি কিবলা বের করতে পারতেন তখন কি করতে হবে অত কোন দেশে গেছেন সেই দেশে মসজিদ নেই কি নেই মসজিদ নেই মসজিদের মিনারা কিংবা মেহরাব দেখে তো বোঝা যায় কিন্তু মসজিদে মেহরাব দেখলে কেবলা বোঝা যায় ওই দেশে মসজিদে বুঝতে পাইলেন না আর জিগাই যে সব কাফের কারা জিগাইবে বোঝা গেল কিছু কিছু জায়গায় সমস্যা হয় এই জন্য মসজিদের মিনারা থাকা ভালো মিনারা দেখলেও কিন্তু মুস্তাফিররা সহজে কি করতে পারে হ্যাঁ এখানে একটা মসজিদ আছে স্থানীয় লোকের জন্য তেমনটা লাগে না আগের যুগে লাগতো ওই যে আজাদ দেওয়ার জন্য উপরে যায় মায়ের ঘর বলে ওই জন্য খতম হয়ে গেছে আর মিনার দরকার লাগে না কিন্তু এখন দরকারটা লাগে মুসাফিরদের সব সুবিধার জন্য আমরা বিভিন্ন দেশে গেছি এই মিনার আর মাইক দেখে হ্যাঁ মসজিদ খুঁজতে তাহলে যা মিনার আর মাইক দেখে গেছি দেয় দেখে মন্দির মিনার আর মাইক দেখে গেছি ও ঢুকে দেয় দেখে মন্দিরে ভারতের মধ্যে যাই হোক তারপর একটা সাপোর্ট হয় আর কি এরকম সমস্যা পড়লে আপনার মশলা কি সেখানে আল্লাহ তালা আপনাকে আমাকে দায়িত্ব দিতে তোমার দিলকে জিজ্ঞাসা করো তোমার দিলকে জিজ্ঞাসা করো দিল কোন দিকে কেবলা বলে সেদিক ফিরে নামাজ পড়ো ওইটা কেবলা তাই ওই দিক ভোগান না হোক সব দিকই তো আল্লাহ আল্লাহ তো সব নামাজই কবল করতে পারে কিন্তু এই মুহূর্তে আপনার দিল যেদিকে বলবে ওইটা বাস্তবে খাটুক আর না খাটুক ওইটা এখন আপনার জন্য কি বললাম ওই অনুযায়ী নামাজ পড়েন আপনার নামাজ হয়ে গেছে কম্পাস না থাকলে কি হবে তা তো বলতেছিলাম থাকিল তো হয়ে গেল সবাই তো থাকে না তখন মশলা কি তখন মশলা হলো এই যে তখন কল্পকে জিজ্ঞেস করতে হবে কল যেদিন করলো ওই দিক পরে নিল পরে দেখা গেল ওইটা বিপরীত দিক ছিল কোনো অসুবিধা নেই আপনার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে আর আপনার কল করলে একটা আপনি পড়লেন আর একদিকে কলমের বিরোধিতা করলেন আপনার নামাজ হয়নি কলমের বিরোধিতা করলেন আপনি তখন আপনার নামাজ হবে না আর কল যদি দিল যদি টান দিতে ওই অনুযায়ী পড়লেন তাতে নামাজ হয়ে এই হল কেবলার মশলা সবাই খেয়াল রাখে এটা হল কেবলার মশলা সবাই খেয়াল রাখে জুমার দিন বিশেষ করে রাকাত নিয়ে অনেকের খটকা হয় রাকাত রাকাত নিয়েও কথা বলবো আমি আচ্ছা শুধু জুমারটা বলেন জুমার আগে চার রাখা জুমার আগে কয় রাখা কবলা জুমা দুই রাখাত ফরজ এরপরে জুমার পরে চার রাখাত বাদাল জুমা দুই রাখাত অক্তি আর সুন্দর কত রাখা হলো বারো রাখাত জুমার অক্তের নামাজের রাখা হলো বারো রাখা বাকি রাখাত গুলো ইনশাল্লাহ সামনের জমাতে বলা হবে হজরে জোহরে আসরে মাগরে বেশা অনেকে উল্টা পাল্টা বুঝে জুমার ভিতরে অনেকেই অনেক বইয়ের ভিতরে আঘাত বাড়াই হচ্ছে রাখাত কি করছে দুই রেখাত লিখছে তাহিয়াতুল উজু আর দুই রাঘাত লিখছে দুকুনুল মসজিদ অথচ এই নামে কোনো নামাজ নেই আছে তাহিয়াতুল মসজিদ এগুলো সব জুমার মধ্যে ঢুকে হয়তো তার কেবলা মুখে ঢুকাই দিল নিয়তের মধ্যে সব তোমার মধ্যে ঢুকে আর কোয়ারে ঢুকাইছে এহতিয়াত জহর নাকি আখরি জহর কি একটা নাম বলে শুরুতে ঢুকাইছে তার লেখা শেষে ঢুকাইছে তার লেখা তার একটা আট তারা কয় রেখাত বাড়াই যাচ্ছে আট টাকা বাড়াই অথচ তাহিয়াতুল উজু বলে যখন আপনি উজু করবেন যদি ওটা নফল নামার জন্য মফরক্ত না হয় তাহলে দুই রেখা পড়তে পারেন যখন উজু করবেন যদি নবল নামাজ জন্য মফরক্ত না হয় দুই রেখা পড়বেন তো দুমার সাথে খাস হলো কেন দুমার মধ্যে দোকান করতে ভালো মানুষ গলত বুঝবো যে এই এই দিনের নামাজে গলত দেখো সব হয় যখন উঁচু করবেন কিছু কিছু পানি থাকবে বকরক্ত না পড়েন আসলে তাহি তাহিয়াতুল মসজিদ যখনই মসজিদে ঢুকবেন এবং নকল শূন্য পাওয়ার সুযোগ আছে বকরু না তো তাহিয়াতুল মসজিদ করতে পারবেন আমরা সাধারণত পাঁচবার আছি এই পাঁচবারের মধ্যে তাহিয়াতুল মসজিদ কখন করা যায় জোহরে পড়া যায় আসরে পড়া যায় ইশায় পড়া যায় তাহাতুল মসজিদটা জোহরে আসরে ইশায় মাগরিবে পড়া যায় না হজরে পড়া যায় না তিন টাইমে পড়া যায় তাতে কারণকে আল্লাহ তো অভিজ্ঞ তিন টাইম পড়েন না কমপক্ষে একবার পড়েন সাহি দরবারে আসতেছে এতবার একবারও আমি দরবারে সালাম পেশ করবো না সে কেমন না একবার অন্তত কি করেন সালাম পেশ করেন তিন অক্ষ করা যায় কিন্তু ওটা জুমার মধ্যে করলে তো খাস হয়ে গেল লোকেরা বুঝবে দুমাস পরে পড়তে হবে আর সারা সপ্তাহ পড়া যাবে না তাদের যেসব বইতে জুমা বাক্যের মধ্যে ঢুকাইছে ভুল করছে এটা জুমার কোনো নামাজ না দোহরেও পড়া যাবে আসরে পড়া যাবে ঈশাতেও পড়া যাবে এবং হাতে সেটা পাওয়া যায় খোদ নবী আলাহ সালাম এবং চার খলিফা ওনার খোদবার আগে মসজিদে ঢুকতেন খোদবা দেওয়া হয় না তারা হুজরা থেকে কি পড়ে আসতেন কবলাল জুমা চার রেখাত পড়ে আছে নবী আলাইসালাম এবং খোলাফা রাশেদিন গুজরাট থেকে কি পড়ে আসছেন কবলাল জমা পড়ে আসছেন ওনার যে বস্তিতে ঢুকতেন সেই খুদ্বার আজান হইত আজানের পরে খুদ্া দিতেন খুদ্া দেওয়ার পরে খরচ পড়েছিল ওখানে মসজিদে ঢুকে জুমার আগে তাহিয়াতুল মসজিদ পড়তেন তার কোনো হাদিস নেই অথচ লোকেরা এখানে ঢুকাইছে তাহাতুল মসজিদ তারা তাহাতুল মসজিদ হুজরতে পড়ে আছে তাই কবলান কবলান তার দেখা হুজরতে পড়ে আছে আসার পরে খুববার আদার হয়ে গেল খুববা হল ফরজ পড়তেছে তাহাতুল মসজিদ কখন পড়লেন দুবার দিনের পড়ার কোন প্রমাণ পাওয়া যায় তো দোহরে পড়েন আসরে পড়েন হিসাব অনেকটা আমি লক্ষ্য করছি এই তাহাতুল মসজিদ বা দুপুরুল মসজিদ এটা এই বয়ানের মধ্যে পড়ে বয়ানের মধ্যে পড়ে তারা নিজেরা গোনাগার হয় কারণ যখন এস্তেনায় আমল হয় এস্তেনা আমলকে নষ্ট করা তার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করা এটা গোনাহের কাজ এটা গোনাহের কাজ এখানে বয়ান হইতেছে ফরজ ফরজ ফরজ বোঝানো হয়েছে যে মশলাগুলো বলা হয় ফরজ তারা এর মধ্যে সে নামাজ শুরু করে দিল তার মানে আপনি বয়ান বন্ধ করেন তার দাবি আমি নামাজ পড়তেছি আমার জন্য কি করেন বয়ান বন্ধ করেন আপনি বয়ান আগে পড়েন নাই কেন আপনার নফলের এত জজবা ফরদের কোনো খবর নেই আপনার নফলের এত জজবা আপনি আগে আসলেন না কেন বয়ানে জানা আছে এই কটা বয়ান শুরু হয় তার আগে এসে পড়ে নেন মানে বয়ান বন্ধ করার ব্যবস্থা করতেছেন কেন এই জন্য গলত কাজ অনেকে জানে না বোঝে না মশলা বোঝে না তারা ফরজ তরফ করে নফল লুঙ্গি ভুলে পাতার মধ্যে পাগড়ি বাঁধবে বয়ানের মধ্যে আপনি তায়াতুল উপস্থিত পড়তে গেলেন তারপরে উদাহরণ হলো ওই ব্যক্তির মতো পাগড়ি ভজিলা শুনে সত্তর গুণ ফজিলাত ওটা জাল হাত এই জাল হাতে শুনে আর পাগড়ি তো নেই এখন এটা খুলে লুঙ্গি ফুলে মাথায় মারতে হবে এলেন আসল করা নেহায় জরুরি কোনটা এখন করতে হবে কোনটা পরে করতে হবে এটা পার্থক্য মানুষ বোঝে না কেন এলেন তো সর্বশেষ আবেদন টঙ্গির ময়দানে বহুত বড় ইস্তেমা শুরু হয়ে গেছে দাওয়াত কবলের কথা আমি বারবার বলেছি কত জরুরি কাজ এই কাজ যতদিন টিকে আছে আমরা আমাদের ইসলাম দুনিয়াতে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মুসলমানরা মাথা উঁচু দাঁড়াই থাকবে এই কাজ না থাকলে ইসলাম সংকুচিত হয়ে যাবে একসঙ্গে মিটেই যাবে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা বহু দেশের থেকে হাজার হাজার টাকা ব্যয় করে আমরা ঢাকায় থাকি এই জন্য আমরা চেষ্টা করবো তাকে আল্লাহ তফিক দান করে সে এই কয়েকদিন ওখানে পড়ে থাকে পড়ে থাকে এটা সবচেয়ে ভালো যার এটা তৌফিক নেই তিনি অন্তত ওখানে আসর নামাজ পড়তে চেষ্টা করবেন পড়ে ঈশান নামাজ পড়ে আমার বাড়ি চলে আসবেন এতটুক করেন এতটুক করেন এই দুটা দেখ প্রত্যেক দিন না পারেন দু একদিন যান ইমানি বয়ান শুনে ইমানকে তাজা করে আসে কিন্তু আমাদের লোকেরা প্রথমটা তো নেই দ্বিতীয় যেটা কইল এটা তো নেই তারা কোনটাতে আছে দোয়াতে যাবে এটি যাওয়ার কি অর্থ আপনি ডিউটি দিলেন না যখন নাকি বেতন দেওয়া হয়েছে তখন গেল সব কর্মচারীদের যখন বেতন বর্তন করা হয়েছে আপনি মানে ত্রিশ দিনের একজন ডিউটি করেন বেতন বর্ধন করার সময় আপনিও লাইন লেগেছেন আপনাকে বেতন দিবে এটা একটা পাগলামে কাজ কাজে আপনি মোলাদি না পারলে না যান আপনার বেতন রেখে দেওয়া আগে ডিউটি সময় যান ডিউটির সময় যান পুরো তিন দিন যান না কিছু সময়ের জন্য যান তা আপনার জন্য কিছু বেতন রেখে দেওয়া হবে মোনাবেতন না গেলেও বেতন রেখে দেওয়া হবে তাহলে ডিউটি তো মোটেও নেই আর বেতন আনতে গেছেন এটা পাগলামি কোনো বেতন পাওয়া যাবে না আমাদের দেশে এই কাজটাই কাজের সময় দেয় না অকাদের সময় দেয় আল্লাহ তালা আমাদের সহি দান করেন এবং আমাদেরকে সহিভাবে চলার করেন আলহামদুলিল্লাহ